চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আর চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আর চলো মায়ানমার প্রয়োজনে জিহাদ করে বাঁচাই ইমানদার প্রয়োজনে জিহাদ করে বাঁচাই ইমানদার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত চলো মায়ানমার অঙ্গ কাটা জ্যান্ত পোড়া মুমিনের পচালাস অঙ্গ কাটা জ্যান্ত পোড়া মুমিনের পচালাস দেখে ও ভাই যায় না চেনা কোন লাশ দেখে ও ভাই যায় না চেনা কোন লাশ টাকার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার প্রয়োজনে জিহাদ করে বাঁচাই ইমানদার প্রয়োজনে জিহাদ করে বাঁচাই ইমানদার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার বন্দি ঘরে মরছে কত মুসলিম মা বোন বন্দি ঘরে মরছে কত মুসলিম মা বোন এখনো কি কারো কানে পৌঁছে না চিৎকার এখনো কি কারো কানে পৌঁছে না চিৎকার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার প্রয়োজনে জিহাদ করে বাঁচাই ইমানদার প্রয়োজনে জিহাদ করে বাঁচাই ইমানদার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আর চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার মায়ানমারে না থাকিলে আর কোন মুসলমান মায়ানমারে না থাকিলে আর কোন মুসলমান কে বলিবে ওই মিনারে আল্লাহ আকবর কে বলিবে ওই মিনারে আল্লাহ আকবর চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার প্রয়োজনে জিহাদ করে বাঁচাই ইমানদার প্রয়োজনে জিহাদ করে বাঁচাই ইমানদার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত আজ চলো মায়ানমার চলো মায়ানমার মুসলমান নির্যাতিত ওয়াজ চলো মায়ানমার গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সিলেটের পরিচিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার ইসলামী সাংস্কৃতিক কাফেলার প্রধান সঙ্গীত পরিচালক হাফেজ খায়রুল বাসার দেলোয়া